আনাস রাদিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম অতি সকালে খায়বার প্রান্তরে প্রবেশ করেন সে সময় ইয়াহুদিগণ কাঁধে কোদাল নিয়ে বেরিয়ে পড়েছে তারা যখন তাকে দেখতে পেল তখন বলতে লাগল মোহাম্মদ সেনাদল সহ আগমন করেছে মোহাম্মদ সেনাদল সহ আগমন করেছে ফলে তারা দুর্গে ঢুকে পড়ল তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তার উভয় হাত তুলে বললেন আল্লাহু আকবর খায়বার ধ্বংস হোক আমরা যখন কোনো সম্প্রদায়ের অঞ্চলে অবতরণ করি তখন সাবধান করে দেয়া লোকদের সকাল মন্দ হয় আমরা সেখানে কিছু গাধা পেলাম অতপর আমরা এগুলোর গোস্ত রান্না করলাম এর মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ এর ঘোষণা দানকারী ঘোষণা দিল নিশ্চয়ই আল্লাহ তালা ও তার রসুল সাল্লাহ সাল্লাম তোমাদেরকে গাধার গোস্ত হতে নিষেধ করেছেন ডেকগুলো উল্টে দেওয়া হলো তার সামগ্রী সহ আলী সুফিয়ান সূত্রে নাবি সাল্লাহ সাল্লাম তার দুহাত উপরে ওঠান বর্ণনায় আবদুল্লাহ ইবনু মুহাম্মদ রহমতুল্লাহ আলহী এর অনুসরণ করেছেন